এই যুগের প্রত্যাদিষ্ট মহাপুরুষ হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি ইমাম মেহদি আলাহ সাল্লাতাম মেয়ের উদাত্ত আহ্বান সত্যের প্রতি উদাত্ত আহ্বান এবং ধর্মের কথা আমরা প্রচার করে থাকি আমরা আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের জীবনী পবিত্র জীবনী উনার সুন্নত উনার হাদিস ইত্যাদি নিয়ে আমরা একটি প্রোগ্রাম অনুষ্ঠান তৈরি করেছিলাম যা পাঁচটি ভাগে বিভক্ত আজকে এর শেষ ভাগে আমরা এসেছি সে তার শেষ ভাগটি আমরা আজকে প্রচার করব আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মৌলানা জনাব মুহাম্মদ আবদুল্লাহ সাহেব বরাবরের মতো আছেন জনাব রিয়াজুর রহমান সাহেব চলুন শ্রোতামণ্ডলী তাহলে আমরা আজকে আর দেরি না করে আমরা আমাদের যথারীতি আমাদের প্রাণপ্রিয় খলিফা হজরত মির্জা মাসরুর আহমেদ খলিফাতুল মাসিয়াল খামে সাদুল্লাহ তাল্লাহ নাসরুল আজিজের গতকাল প্রদত্ত জুম্মার খুদ্বার বাংলা সারাংশ পাঠ করে শোনাচ্ছেন জনাব আহমদ মৌলানা আহমদ তারেক মুবাশির সাহেব লন্ডন থেকে আমরা ওটা আগে শুনে আসি তারপর আমরা আমাদের অনুষ্ঠানে আবার চলে আসবো আমাদের প্রাণপ্রিয় ইমাম হজরত খলিফতুল মসিয়াল খামেস আইদুল্লাহ বিন আসলে আজিজ গতকাল পঁচিশে জানুয়ারি দু উনিশ লন্ডনের বাইদুল ফতু মসজিদে প্রদত্ত জুমার খোদ্ায় বদ্রি সাহাবিদের স্মৃতিচারণ করেন তিনি বলেন আজ আমি যেসব বদ্রী সাহাবির স্মৃতিচারণ করব তাদের মধ্যে সর্বপ্রথম রয়েছেন হাজর তোফায়েল বিন হারেস রাদিয়াল্লাহ আনহু তিনি কোরাইশ বংশোদ্ভূত ছিলেন মদিনা হিজরতের পর মহানবী সাল্লাহ আলহাম হজরত মুনজির বিন মোহাম্মদকে তার ধর্ম ভাই বানিয়ে দেন অন্যান্য বর্ণনা অনুসারে সুফিয়ান বিন নাসর ছিলেন তার ধর্মভাই ভাই হজরত তোফায়েল আজিলত আনহু তার ভাই হজরত ওবায়দা ও হুসাইনের সাথে বদরের যুদ্ধে অংশ নেন ওহদ এবং খন্দক সহ সকল যুদ্ধেই তিনি মহানবী সাল্লাহ আলাইসলামের সহযোদ্ধা ছিলেন বত্রিশ হিজড়িতে সত্তর বছর বয়সে তিনি ইন্তেকাল করেন দ্বিতীয় সাহাবি হলেন হাজর সোলাইম বিন আমর আনসারি রাদিল্লা আনহু তিনি খাজরাজ গোত্রের শাখা বনি সালামার সদস্য ছিলেন তিনি আকাবার দ্বিতীয় বয়তের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন বদর ও ওহদের যুদ্ধে অংশ নেন এবং ওহদের যুদ্ধে শাহাদাত বরণ করেন পরবর্তী সাহাবি হলেন হাজর সোলাইম বিন হারেস আনসারি রাদি আল্লাহ আনহু তিনি খাজরাজের শাখা বনু দিনারের সদস্য ছিলেন তিনি বদর ও ওহদের যুদ্ধে অংশ নেন এবং ওহদের যুদ্ধে শহীদ হন এরপরে রয়েছেন হজরত সুলাইম বিন মিলহান আনসারি রাদি আল্লাহ আনহু তার মা ছিলেন মালাইকা বিনতে মালেক তিনি হজরত আনাস বিন মালেকের মামা ছিলেন তিনি তার আপন ভাই হারাম বিন মিলহানের সাথে বদর ও ওহদের যুদ্ধে অংশ নেন আর তারা উভয়ে বীরে মৌনার ঘটনায় শাহাদ বরণ করেন আরেকজন সাহাবি হলেন হজরত সুলাইম বিন কায়েস রাদিল্লাহ আনহু তার মা ছিলেন উম্মে সুলাইম বিনতে খালেদ এবং বোন খওলা বিনতে কায়েস তিনি হাজরত হামজার স্ত্রী ছিলেন বদর ওহদ খন্দক সহ সকল যুদ্ধেই তিনি অংশ নিয়েছিলেন হজরত ওসমান আজিলাত রাহনুর খিলাফতকালে তিনি মৃত্যুবরণ করেন আরেকজন সাহাবি হলেন হজরত সাবেদ বিন সালাবা আল্লাহ আনহু তার মা উম্মে উনাস বিনতে সাদ তার পিতা সালাবা বিন জায়েদকে সাহসিকতার জন্য আল জিজ আ আল জিজ আ বলে ডাকা হতো পিতার মতো তাকেও আল জিজা বলে ডাকা হতো তার দুই ছেলে আবদুল্লাহ ও হারেস তিনি একাবার দ্বিতীয় বয়তে অংশগ্রহণকারী সত্তর জন আনসারের একজন ছিলেন বদর ওহদ সহ অন্যান্য সকল যুদ্ধে এবং হোদায়বিয়ার সন্ধি ও মক্কা বিজয়ের অভিযানে তিনি যোগদান করেন তায়েফের যুদ্ধেও অংশ নিয়েছিলেন এবং তায়েবের তায়েফের যুদ্ধের দিনই তিনি শাহাদাত বরণ করেন আরেক সাহাবি হলেন হজরত সিমাক বিন সাদ রাদি আল্লাহ আনহু তার পিতা সাদ বিন সালাবা হজরত নুমান বিন বশিরের পিতা বশির বিন সাদের ভাই ছিলেন তার সাথেই বদরের যুদ্ধে গিয়েছিলেন তিনি ওহুদের যুদ্ধেও অংশ নেন আরেকজন সাহাবি জাবের বিন আবদুল্লাহ বিন আব রাদি আল্লাহ তালানু তিনি সেই ছয়জন সাহাবির একজন ছিলেন যারা হিজরতের পূর্বে মক্কায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বাকি পাঁচজন হলেন হাজরত আসাদ বিন জুরারা ও বিন হারেস রাফে বিন মালিক বিন আজলান কুতবা বিন আমের বিন হাদিদা রাদি আল্লাহ আনহু ও উকবা বিন আমের বিন নবী রাদি আল্লাহ আনহু তাদের বয়াত গ্রহণের ঘটনার বিবরণ ইতিপূর্বে হুজুর উকবা বিন আমের বিন নবী রাদিল্লাহ আনহুর স্মৃতিচারণের সময়ও করেছেন আজও হুজুর সংক্ষেপে সেটি তুলে ধরেন হজরত জাবির বিন আবদুল্লাহ রাদিল্লাহ আনহু বদর ওহদ ও খন্দক সহ সকল যুদ্ধেই মহানবী সাল্লাহ আলহামের সহযোদ্ধা ছিলেন আরেকজন সাহাবি হলেন হাজর মঞ্জের বিন আমর বিন খুনায়েস রাদিল্লাহ আনহু তার উপাধি ছিল মনিক বিন মত বা মৃত্যুকে আলিঙ্গনকারী খাজরাজ গোত্রের শাখা বনু সায়েদার সদস্য ছিলেন মহানবী সাল্লাহ হিজরতের পর হজরত তুলায় বিন ওমায়েরকে তার ধর্মভাই বানিয়ে দিয়েছিলেন তিনি বদর ও ওহদের যুদ্ধে অংশ নিয়েছিলেন বীরে মৌনার সফরে তিনি সত্তর জনের প্রতিনিধি দলের আমিরের দায়িত্ব পালন করেন এবং বীরত্বের সাথে শাহাদ বরণ করেন বীরে মৌনার ঘটনার সময় মুশ্রিকরা তাকে তাদের সাথে আপোষের মাধ্যমে নিজের প্রাণ বাঁচানোর সুযোগ দিয়েছিল কিন্তু তিনি তা সত্ত্বেও শাহাদাতকেই বেছে নিয়েছিলেন এজন্য তাকে মনিক বিল মত উপাধিতে ভূষিত করা হয়েছিল শাহাদাতের সময় তার মুখ নিঃসৃত শেষ বাক্য ছিল আল্লাহু আকবর ফুস্তু ফেরাব্বিল কাবা ইতিহাস থেকে এটিও জানা যায় যে শাহাদাতের পর মহানবী সাল্লাহ আলাইসালাম তার ত্যাগের মহিমাকে স্মরণীয় করে রাখার জন্য তার ভাতিজা উসারের নাম রাখেন মঞ্জের হুজুর আইদাল বিন আসলা আজিজ সিরাত খাতামা নবীন পুস্তক এবং বুখারির হাদিসের আলোকে বীরে মৌনার ঘটনার বিস্তারিত বিবরণ এখানে তুলে ধরেন এরপরের সাহাবি হলেন হাজর মা বিন আব্বাদ রদিয়াল্লাহ আনু তার পিতার নাম আব্বাদ বিন কোরায়েশ তিনি খাজরাজের বনু খাজরাজের শাখা বনু সালেম বিন গানামের সদস্য ছিলেন বদর ও ওহুদের যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন আরেকজন সাহাবি আজাদ আবি বিন আবি জাকবা আনসারি রাদিল্লাহ আনু তার পিতার নাম ছিল সিনান বিন সুবিহ হজরত উমর আজরাতুল্লাহর খেলাফতকালে তিনি মৃত্যুবরণ করেন তিনি বদর ওহদ খন্দকসহ সকল যুদ্ধে মহানবীর সহযোদ্ধা ছিলেন আরেকজন সাহাবি হজরত রবি বিন আয়াস রাদি আল্লাহ আনু তিনি আনসারদের খাজরাজ গোত্রের শাখা বনু লুজানের সদস্য ছিলেন বদরের যুদ্ধে তিনি তার অপর দু ভাই ওয়ারাকা বিন আয়াস ও আমর বিন আয়াসের সঙ্গে অংশ নেন ওহদের যুদ্ধ তিনি অংশ নিয়েছিলেন আরেকজন সাহাবি হজরত ওজায়ের হজরত উমায়ের বিন আমের আনসারি রাদিল্লাহ আনু তার পারিবারিক নাম ছিল আবু দাউদ এ নামেই তিনি বেশি পরিচিত ছিলেন তার পিতার নাম আমির বিন মালেক তিনি খাজরাজ গোত্রভুক্ত ছিলেন বদর ওহদের যুদ্ধে মহানবী সাল্লাহ আসলামের সাথে অংশ নেন হাজরত আবু দাউদ ও সোলায়দ বিন আমর আকাবার বয়াতে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়েছেন কিন্তু রওনা হয়ে জানতে পারেন লোকজন ইতিমধ্যেই বয়াত করে ফেলেছেন তখন তারা হাজরত আসাদ বিন জুরারার মাধ্যমে বয়াত করেন বদরের যুদ্ধে হজরত উমায়ের বিন আমর আদিল্লাহ রানুই আবুল বখতরিকে হত্যা করেছিলেন বলে প্রসিদ্ধ রয়েছে আরেকজন সাহাবি হজরত সাদ বিন খাউলি রাদিল্লাহ তিনি হজরত হাতেব বিন আবি বালতার মুক্তকৃত দাস ছিলেন কারো কারো মতে তিনি অনারব ও পারস্য বংশীয় ছিলেন হাজার হাতেব তার সাথে খুবই সদ্ব্যবহার করতেন হাজর সাদ হাজার হাতেবের সাথে বদর ও ওহুদের যুদ্ধে অংশ নেন এবং ওহুদের যুদ্ধে শাহাদত বরণ করেন আরেকজন সাহাবি হাজর আবু সিনান বিন মেহসান তার পিতার নাম ছিল মেহসান বিন হরসান আবু সিনান তার পারিবারিক নাম আসল নাম ছিল ওয়াহাব বিন মেহসান তিনি হজরত ওকাশা বিন মেহসানের বড় ভাই ছিলেন তার পুত্র সিনান বিন আবু সিনান রাদিলতরানো বদর ওহদ ও খন্দকের যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন নিয়েছিলেন পঞ্চম হিজড়িতে বনু কোরাইজার অবরোধের সময় চল্লিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন ও বনু কোরাইজার কবরস্থানেই সমাহিত হন আরেকজন সাহাবি হলেন হজরত কায়েস বিন আল সাকান রদিয়াল্লাহ আনহু তার পিতার নাম সাকান বিন জাহুরা রাদিয়াল্লাহ আনু খাজরাজ গোত্রের শাখা বনু আদিবিন নাজ্জারের সদস্য ছিলেন তার ডাকনাম ছিল আবু জায়দ এ নামে তিনি সুপরিচিত ছিলেন বদর ওহদ খন্দক সহ সকল যুদ্ধেই মহানবী সাল্লামের সহযোদ্ধা ছিলেন মহানবী সাল্লামের জীবদশায় যে চারজন আনসারি সাহাবি কোরআন সংকলনের কাজ করেছিলেন তাদের একজন ছিলেন হাজরত কায়েস অপর তিনজন হলেন জায়দ বিন সাবেদ মোয়াজ বিন জবাল ও উবাই বিন কাব হজরত কায়েস হজরত আনাসের চাচা ছিলেন মহানবী সাসম অষ্টম হিজড়িতে তবলিগের জন্য তাকে ওমানে প্রেরণ করেছিলেন তিনি হজরত ওমরের যুগে ইরানিদের সাথে ফুরাত নদীর তীরে শাহাদাত বরণ করেন আরেকজন সাহাবি হজরত আবুল ইয়াসের কা বিন আমর রানু আবুল ইয়াসের ছিল তার ডাক নাম তিনি বনু সালামার লোক ছিলেন পিতার নাম ছিল আমর বিন আব্বাদ তিনি আকাবার বয়সের সময় ইসলাম গ্রহণ করেন বদরের যুদ্ধে অংশ নেন শীর্ণকায় হওয়া সত্ত্বেও বদরের দিন তিনি হজরত আব্বাসের মতো স্থূলদেহীকে বন্দি করেছিলেন এক অচেনা ফেরেস্তার সাহায্যে সেদিন আবু আজিজ বিন উমায়ের হাত থেকে মুশ্রিকদের পতাকা তিনি ছিনিয়ে এনেছিলেন অন্যান্য যুদ্ধেও মহানবী সাসেমের সহযোদ্ধা ছিলেন তিনি সিফিনের যুদ্ধেও তিনি হজরত আলীর পক্ষে লড়াই করেছেন তিনি মহানবী সাসেমের নির্দেশ অনুসারে তার দাসের সাথে অত্যন্ত সদ্ব্যবহার করতেন বলে সুপরিচিত নিজে যা খেতেন দাসকেও তাই খাওয়াতেন আর নিজে যা পরিধান করতেন তাকেও সেই একই কাপড় পরিধান করাতেন অনুরূপভাবে দরিদ্র ঋণগ্রস্তের ঋণ মৌকুফ করে দেওয়ার ঘটনাও তার জীবনে অসাধারণ এক সাক্ষ্য বহন করে হাদিস বর্ণনার ক্ষেত্রে খুবই সতর্কতা তিনি অবলম্বন করতেন আমির মোয়াবিয়ার যুগে পঞ্চান্ন হিজড়িতে তিনি মৃত্যুবরণ করেন হুজুর বলেন মহানবী সাসমের সাহাবিরা অনন্য মর্যাদার অধিকারী ছিলেন তারা আমাদেরকে আল্লাহ তালার সাথে বিশ্বস্ততা রক্ষার রীতিও শিখিয়েছেন কীভাবে আল্লাহ তালাকে ভয় করতে হয় তাও শিখিয়েছেন মহানবী আসলামের বাণী কীভাবে হৃদয়ের অন্তঃস্থল থেকে গ্রহণ করে পরিপূর্ণ আনুগত্য করতে হয় সেটিও তারা আমাদেরকে শিখিয়ে গেছেন আল্লাহ তালা তাদের পদমর্যাদা ক্রমশ উন্নত করুন আমিন প্রিয় শ্রোতা মণ্ডলী হুজুরের খোদবার সম্পূর্ণ শোনার কখনোই কোনো বিকল্প নেই আমরা সময় প্রতি লক্ষ্য রেখে খোদবার সারমর্ম উপস্থাপন করছি আপনাদের কাছে আপনাদেরকে হুজুরের পুরো খোদবাটি শোনার অনুরোধ রইল হুজুরের পুরো খোদবাটি শুনতে পাবেন আমাদের ইন্টারনেট রেডিও চ্যানেলে অর্থাৎ ভয়েস অফ ইসলাম বাংলা এবং আমাদের website W W W dot Ahmadiyya Bangla dot ওআরজিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ধন্যবাদ জনাব তারেক মুবাসির সাহেব মণ্ডলী আপনারা এতক্ষণ লন্ডন থেকে মালানা আহমেদ তারেক মুবাশির সাহেবের কাছ থেকে আমাদের বর্তমান প্রাণপ্রিয় খলিফা যুগ খলিফা হজরত মির্জা মাসুর আহমদ সাহেবের জুম্মার খুদ্বার বাংলা সারাংশ শুনলেন এতক্ষণ শ্রোতামণ্ডলী আপনারা আমাদের এই রেডিও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন এফ এম তরঙ্গ একশো পয়েন্ট সাতে এবং চীন রেডিও অ্যাপস এছাড়াও ইন্টারনেটে শুনতে পাচ্ছেন ডাব্লিউ দেখতে পাচ্ছেন W W W dot voice of Islam Bangla dot কমে আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন এই নাম্বারে four one six four one zero six five two two one eight five five four one zero six five two two শ্রোতামণ্ডলী আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন মৌলবী জনাব মুহাম্মদ আবদুল্লাহ সাহেব আমাদের সাথে ঢাকা থেকে যোগ দিবেন মাওলানা সুলেমান সুমন সাহেব আমাদের সাথে উইন্সার থেকে ক্যানাডা যোগ দিবেন মাওলানা ইনামুর রহমান সিদ্দিকী সাহেব আমি এখন প্রথমেই আমাদের আলোচনার জন্যে আমি বাংলাদেশের জনাব মাওলানা মোহাম্মদ সুলেমান সাহেবের কাছে যেতে যাচ্ছি সুলেমান সাহেব কি টেলিফোনের লাইনে আছেন আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন তো মৌলানা সাহেব হ্যালো জি জি আলহামদুলিল্লাহ আচ্ছা। ভালো আছি আপনার কাছে আমি একটু জি আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে মানবতার সর্বোত্তম আদর্শ তো আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লা ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি উৎকৃষ্ট একটি উপস্থাপন উৎকৃষ্ট একটি আদর্শ উপস্থাপন করে গেছেন আল্লাহ তালার সত্তায় তার ছিল অবিচল আস্থা অপরিসীম ভরসা এ বিষয়ে তা রসুল পাকসালামের জীবনী থেকে যদি আপনি আমাদেরকে সংক্ষেপে কিছু একটু বলতেন আমাদের শ্রোতাদের জন্য জি ধন্যবাদ আপনাকে এবং যারা রেডিও শুনছেন ভয়েস অফ ইসলাম শুনছেন সকলকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে যেভাবে বলেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জন্য আদর্শ এবং আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে রসুল সাল্লাহ ইসলামের মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তো রসুল করিম সাল্লাহ ইসলামের যে আল্লাহ তালার প্রতি ভরসা এবং আস্থা সম্পর্কে আপনি জানতে চেয়েছেন রসুল আকরম সাল্লাহ ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাবলী যদি একটা একটা করে আপনি দেখতে থাকেন তাহলে দেখবেন যে প্রতিটি ঘটনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহ তালার প্রতি তাকুয়া বা আল্লাহ তালার প্রতি তাবাক্কুল বা আল্লাহ তালার প্রতি আস্থা এবং ভরসা লক্ষ্য করুন রসুল আকরম সাল্লাহ ইসলাম যখন মক্কায় প্রথম ইসলামের দাওয়াত শুরু করলেন কি ধরনের নির্যাতন নিষ্পেষণ রসুল আকরম সাল্লাহ ইসলামের উপর শুরু হয়েছিল এবং তার সাহাবিদের উপর শুরু হয়েছিল কিন্তু তিনি কিন্তু বিচলিত হননি তিনি কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে যে বার্তা পেয়েছেন আল্লাহ তালা যে বলেছেন আনজি রাশি রাতাকাল আফরাবিন যে তুমি তোমার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী তোমার নিকট আত্মীয়দের মাঝে তুমি ইসলামের দাবার পৌঁছতে থাকো তিনি কিন্তু এই দায়িত্ব পালন করেছেন একের পর এক কষ্ট সহ্য করেছেন নির্যাতন সহ্য করেছেন এবং বাধার পর বাধার সম্মুখীন হয়েছেন কিন্তু তিনি কিন্তু পাহাড়ের মতো অটল ছিলেন জাগতিক দৃষ্টিকোণ থেকে এটি কখনোই সম্ভব না হজরত মোহাম্মদ মোস্তফা ইসলামের চাচার কাছে আবু তালেব যেখানে তিনি আশ্রয় ছিলেন সেখানে যখন মক্কা সর্দাররা আসলো এসে বলল যে আপনার ভাতিজাকে বলুন তিনি যেন বিরত হয় আমাদের দেব দেবীর সম্পর্কে যেন নেতিবাচক কোনো কথা না বলে রসুল আকরম সাল্লাহ ইসলাম এর অত্যন্ত প্রিয় চাচা ছিলেন কিন্তু যখন রসুল আকরম সাল্লাহ ইসলামকে এই কথা বলা হয়েছে তখন তিনি এতটাই আল্লাহ তালার প্রতি আস্থা এবং ভরসা রেখে এবং কনফিডেন্টলি উত্তর দিয়েছেন যে যদি আপনি আমাকে আশ্রয় না দেন করার কিছু নাই কিন্তু আল্লাহ তালার যে দায়িত্ব আল্লাহ তালার পক্ষ থেকে যে বার্তা আমি পাচ্ছি সেটা যে পৌঁছানোর যে দায়িত্ব এই দায়িত্ব থেকে আমি পিছপা হতে পারবো না এবং আরো বিভিন্ন হাদিস রয়েছে যে এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিয়ে দিলেও আমি এই কাজ থেকে বিরত হব না তো এটা ছিল রসুল সাল্লাহ ইসলামের মূল ভিত্তি যে আল্লাহ তালা যখন তাকে পরিচালিত করছেন যখন তাকে যে কথা বলছেন সেটার উপর তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে দাঁড়িয়ে গেছেন লক্ষ্য করুন যখন রসুল আকরম সাল্লাহাম হিজরত করছেন হিজরতের সময় হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুকে সাথে নিয়ে তিনি হিজরত করছেন কার নির্দেশে আল্লাহ তালার নির্দেশে রসুল আকরম সাল্লাহাম আবু বকরের ঘরে গিয়ে বাড়িতে গিয়ে বললেন যে আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন হিজরত করি আবু বকর বললেন যে আমিও যাবো রসুল সাল্লাহ সাল্লাম চলো যাই তো যখন গেলেন তখন পথের যে যেদিকে যাচ্ছিলেন আরবের আরবের লোকেরা এবং প্রশিক্ষিত লোকেরা ছিল যারা পায়ের ছাপ থেকে বুঝতে পারত কতদূর পর্যন্ত গিয়েছে কখন গিয়েছে কতদূর পর্যন্ত যেতে পারে আর এভাবে রসুল আকরম সাল্লাহ ইসলামকে ফলো করে এবং আবু সিদ্দিক রাজিয়ালো এই কাফিলাকে ফলো করে গাড়ে সর যেখানে রসুল আকরম সাল্লাহ ইসলাম অবস্থান করছিলেন আশ্রয় গ্রহণ করেছিলেন সেই গাড়ে স্বরের মুখের মাঠে গিয়ে উপস্থিত হলো কাফেররা এবং যারা প্রশিক্ষিত সদস্য ছিল এবং এই পায়ের ছাপের বিশেষজ্ঞ ছিল তারা বলল হয় এই গাড়ের এই গুহার ভিতরে রসুল আকরম সাল্লাহ আছে মোহাম্মদ আছে নইলে আকাশে চলে গেছে এর বাইরে যেতে পারে না কি ধরনের পরিস্থিতি ছিল ভিতর থেকে দেখা যাচ্ছিল যে কাফেররা বাইরে দাঁড়িয়ে আছে হাজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল বিচলিত হয়ে গেলেন তিনি বললেন যে এখন আমাদের কি হবে রসুল আকরম সাল্লাহ ইসলামের উত্তর শুনুন তিনি বলছেন যে আবু বকর দেখো আমরা দুইজন না তখন তিনি বলছেন লা তাহজান তুমি দুশ্চিন্তাগ্রস্ত হবে না ইন্নাল্লাহ মা'না শ্রোতা মণ্ডলী আমার মনে হয় যে ঢাকার সাথে আমাদের ফোন কলটা বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আমরা আমরা কি এখন মৌলানা ইনামুর রহমান সাহেব কি লাইনে আছেন সুলেমান সাহেব এসছেন না হ্যালো সালাম আলাইকুম আমরা হ্যালো সুধীমণ্ডলী মণ্ডলী আমরা যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে আমরা দুঃখিত আমরা আবার পরবর্তীতে ফিরে আসব আমাদের সাথে স্টুডিওতে এখন উপস্থিত আছেন আমার সাথে জনাব মুহাম্মদ আবদুল্লাহ সাহেব তো আমি মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের কাছে একটি প্রশ্ন রাখতে যাচ্ছি একটু জানতে চাইব যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম ছিলেন পবিত্র কোরআনের একজন মূর্তিমান প্রকাশ তার চালচলন আচার ব্যবহার ছিল পবিত্র কোরআনের রিফ্লেকশন এই ব্যাপারে তার দৈনন্দিন জীবন থেকে যদি আপনি কিছু দৃষ্টান্ত আমাদের শ্রোতাদের জন্য অনুগ্রহ করে তুলে ধরেন মোহাম্মদ আবদুল্লাহ সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাননীয় শ্রোতা মণ্ডলী রজিম বিসমিল্লাহ রহমান রহিম আমাদের প্রাণপ্রিয় পবিত্র মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসলামের চারিত্রিক সৌন্দর্য এবং পরিপূর্ণতা এমনই ছিল যে একদিন এক ব্যক্তি হজরত আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহার কাছে রসুল করিম সাল্লামের চরিত্র সম্পর্কে কিছু জানতে চাইলে তিনি বলেছিলেন কানা খুলকুল হুলকুহুল কোরআন তার চরিত্র ছিল সম্পূর্ণ কোরআন অর্থাৎ আ হজরত সাল্লা আলাইস্লামের চরিত্র সম্পর্কে কি জিজ্ঞেস করছো যা কিছু তিনি বলতেন তা সবই ছিল কোরআন থেকে এবং তার কাজকর্ম কোরআনের বাস্তব তালিম বা ডেমনস্ট্রেশন ছাড়া আলাদা আর কিছুই ছিল না প্রিয় শ্রোতামণ্ডলী আপনারা জানেন যে কোরআন শরীফে মানুষের তিনটি অবস্থার কথা বলা হয়েছে সেই তিনটি অবস্থা মানুষের স্বভাবজ নৈতিক ও আধ্যাত্মিক অবস্থার তিনটি পৃথক উৎস নফসে আম্মারা নফসে লাওয়াম্মা এবং নফসে মুতমাইন্না এর কথাও বিস্তারিতভাবে বলা হয়েছে এই তিনটি অবস্থার মধ্যে মানুষকে চতুষ্পদ জন্তু থেকে আলাদা করে মানুষের নৈতিক মানুষের নৈতিক এবং আধ্যাত্মিক অবস্থা হজরত মসিয়মদ আলাহ ইসলাম যেভাবে নৈতিক ও আধ্যাত্মিক অবস্থার উৎস থেকে আরম্ভ করে এই দুইটি অবস্থাকে পেতে গেলে মানুষকে কি করা উচিত সেটা পবিত্র কোরআনে ভালোভাবে বর্ণিত আছে তার বিশ্লেষণ করেছেন এটি আছে ইসলামী নীতি দর্শন একটি পুস্তকে আমি সবাইকে এই বইটি পড়তে আগ্রহিত করব কেননা আমাদের মহান নবী হজরত মোহাম্মদ মুসাল্লাম যেভাবে প্র্যাকটিক্যালি তার উদাহরণ দিয়ে গেছেন তার কারণ কি সেটা আমরা বুঝতে সম্ভব হব নাফসে আমার আর বৈশিষ্ট্য এই যে ইহা মানুষকে মন্দ কাজের দিকে টানিয়া টানিয়া নামায় যাহা তাহার নৈতিক অবস্থার বিপরীত ইহা তাহাকে অন্যায় ও অপছন্দীয় পথে পরিচালিত করতে চেষ্টা করে বস্তুত সীমালঙ্ঘন ও মন্দ কাজের দিকে নিয়ে যাওয়া মানুষের এক অবস্থা যাহা নৈতিক অবস্থা প্রাপ্তির পূর্বে স্বভাবত তাহার উপর প্রবল থাকে এই অবস্থা ও এই সময় পর্যন্ত ওই সময় পর্যন্ত সহজাত অবস্থা বলিয়া অভিহিত হয় যতক্ষণ পর্যন্ত না মানুষ বুদ্ধি ও তত্ত্বজ্ঞানের ছায়ায় চলে বরং চতুষ্পদ জন্তুর ন্যায় পানাহার শয়ন জাগরণ বা ক্রোধ ও উত্তেজনা প্রদর্শন প্রভৃতি বিষয়ে সে সহজাত বা পবিত্রের অধীন থাকে মানুষ যখন বুদ্ধি ও তত্ত্বজ্ঞানের প্রেরণার স্বভাবজ অবস্থায় পরিবর্তন আনয়ন করে এবং সংযমের প্রতি মনোযোগী হয় তখন এই অবস্থা নৈতিক অবস্থা বলিয়া অভিহিত হয় নৈতিক অবস্থার ডেফিনেশন কি কোরআন করিমে আছে আমি ওই আত্মার শপথ করিতেছি যাহা প্রত্যেক অপকর্ম ও সীমালঙ্ঘনে নিজেকে তিরস্কার করে চ্যাপ্টার সেভেন্টি ফাইভ তিন নম্বর সুরা এই অবস্থা যেটা নফসে লাওয়াম্মাহ থেকে সৃষ্টি ইহা মানুষকে প্রবৃত্তির তাড়নায় বলগাহীন উটের মতো চলা এবং চতুষ্পদ জন্তুর মতো জীবনযাপন করা হইতে নিবৃত করে বরং ইহা প্রেরণা দেয় যে মানুষের দ্বারা উত্তম অবস্থা ও উত্তম চরিত্রের প্রকাশ হোক এবং প্রবৃত্তির উত্তেজনা ও বাসনা যেন মুক্তি ও জ্ঞানের দ্বারা পরিচালিত হয় মানুষের অবস্থার তৃতীয় উৎস নাফসে মুতমাইন্না সেই মর্যাদা সম্পন্ন অবস্থা যাহাতে আত্মা যাবতীয় দুর্বলতা হইতে মুক্তি লাভ করিয়া আধ্যাত্মিক বলে বলিয়ান হয় এবং খোতাতালার সহিত নিজেকে এরূপ বাঁধনে বাঁধিয়া ফেলে যে তাহাকে ছাড়িয়া জীবন ধারণ করিতে পারে না আল্লাহ তালা বলিয়াছেন যে হে সেই আত্মা যাহা শান্তি পাইয়াছ তাহার দিকে প্রত্যাবর্তন করো আমার আমার ইয়েটা হচ্ছে আমি আপনাকে ইন্টারাপ্ট করি জনাব মোহাম্মদ আবদুল্লাহ সাহেব আমরা রসুল পাক ইসলামের জীবনের উনি যে দৈনন্দিন জীবনে চলাফেরা করেছেন সেরকম ওনার ওনার তো প্রতিটি পদক্ষেপই আমাদের জন্য অনুসরণীয় আদর্শ তিনি তার জন্যই পৃথিবীর সৃষ্টি তো আপনি নাফসে আম্মারা নাফসে লাউয়ামা নাফসে মোতমাইনার কথা বলছেন এগুলা কি একটু খুব বেশি তত্ত্ব বা তাত্ত্বিকতার দিকে চলে গেল না মানে আমি জানতে চাচ্ছি যদি উনার দৈনন্দিন জীবন থেকে কিছু উদাহরণ আমাদেরকে দেন যে কিভাবে চলেছেন আমাদের কি করা উচিত উনাকে ফলো করলে আমাদের লাভটা কি জি মোহাম্মদ আহমদ ভাই আপনার প্রশ্নটি সঠিক আমি ওই ওই দিকেই যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের মহান নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের জীবনী এইরূপ একটি খোলা কিতাব যাহাতে তিনি সবাইকে পথ নিদর্শন করিয়েছেন কিভাবে আধ্যাত্মিক অবস্থায় উন্নীত হওয়া যেতে পারে তার ডেফিনেশনটা আমি আগে কোরআন শরীফ থেকে দিলাম এবং আচ্ছা, আচ্ছা। কোরআনের আলোকে মোহাম্মদ সাল্লাম তার জীবনীটাকে এমনভাবে আমাদের কাছে রেখেছেন সেটা আমি একটু পরে কিছু বলবো দৈনন্দিন জীবনে কিরূপ চলা উচিত যেমন তার উপদেশ রয়েছে মোহাম্মদ সাল্লু আলাইসলামের তেমনি কঠিন সমস্যাতেও তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল রয়েছে প্রচুর এখন আমি আহাজর সাল্লাহ ইসলামের জীবনী থেকে কিছু অংশ যা আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায় তা বলতে চেষ্টা করব রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম পাক সাফ রাখার প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখতেন তিনি প্রায় সময় মেসাহ করতেন এবং এ ব্যাপারে দাঁত মুখ পরিষ্কার রাখার ব্যাপারে এত বেশি জোর দিতেন যে কখনো কখনো বলতেন আমি যদি এই ভয় না করতাম যে মুসলমানদের কষ্ট হবে তাহলে আমি প্রত্যেক নামাজের পূর্বে মেসাক করার হুকুম দিতাম মিসকাতে খানা খাওয়ার পূর্বে তিনি হাত ধুয়ে নিতেন খাওয়ার পরে হাত ধুয়ে ফেলতেন কুল্লি করতেন বরং রান্না করা সব রকমের খাদ্য গ্রহণের পরই তিনি কুল্লি করতেন এবং রান্না খাবার গ্রহণের পর কুল্লি না করে নামাজ পড়াকে অপছন্দ করতেন রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য তিনি বারবার উদ্বুদ্ধ করতেন যদি রাস্তার উপরে কোনো ঝাড় জঞ্জাল কিংবা ইট পাথর কিংবা ময়লা আবর্জনা কিছু পড়ে থাকতে দেখতেন তাহলে তিনি স্বয়ং নিজ হাতেই রাস্তার এক কোনায় সরিয়ে রাখতেন এবং বলতেন যে যে ব্যক্তি রাস্তাঘাটের পরিচ্ছন্নতার দিকে দৃষ্টি দেয় খোদা তার প্রতি খুশি হন এবং তাকে সবাবে পুরস্কার দান করেন খোদাতালার অপার করুণা যে আমরা আমাদের মহান হজরত মোহাম্মদ সুল্লাহ সাল্লামকে ইসলামের পরিপ্রেক্ষিতে আমরা পেয়েছি এবং তার প্রতিটি উদাহরণ তার প্রতিটি পদক্ষেপ যেগুলো আমরা হাদিসে পাই সেগুলো আমরা যদি অবলম্বন করে চলতে পারি তাহলে নিশ্চয়ই এই যে নৈতিকতা অথবা আধ্যাত্মিকতায় আমরা যেতে পারব খানাপিনায় সরলতা ব্যাপারে তিনি কি বলছেন যখন খাবার খেতেন হজরত মোহাম্মদ সাল্লাহ বিসমিল্লা বলে খাওয়া শুরু করতেন এবং যখন খাওয়া শেষ করতেন তখন আল্লাহ তালার প্রশংসা করতেন এই বলে যে সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদেরকে খানা পিনা দান করেছেন তার অনেক অনেক প্রশংসা প্রত্যেক প্রকারের ত্রুটি বা কমতি থেকে পবিত্র প্রশংসা ক্রমবর্ধন প্রশংসা এমন প্রশংসা নয় যে প্রশংসা করার পরে মানুষ মনে করবে ব্যাস হয়ে গেছে আমি যথেষ্ট প্রশংসা করেছি বরং এটাই মনে করবে যে প্রশংসা করার হক আদা করা হলো না মানে যতটুকু প্রশংসাই আমরা করি না কেন সেটাই কম হয়ে যায় আসলে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এরপরে খোদাতালার সঙ্গে মহব্বতের যে উদাহরণ তিনি দিয়েছেন সে ব্যাপারে আমি বলতে চাই তিনি যখনই খোদাতালার কালাম শুনতেন তখনই আবেগে আকুল হয়ে যেতেন এবং তার চোখ অশ্রুতে ভরে উঠত বিশেষত ওই সকল আয়াত শুনলে যেগুলিতে তার দায়িত্ব ও জিম্মেদারির প্রতি তার মনোযোগ আকর্ষণ করা হয়েছে আবদুল্লাহ বিন মাসুদ বর্ণনা করেছেন একবার রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাকে বললেন আমাকে কোরআন শরীফের কিছু আয়াত পড়ে শোনাও আমি বললাম ইয়া রসুল্লাহ কোরআন তো আপনার ওপরই বর্ণ অবতীর্ণ হয়েছে আমি আপনাকে কি শোনাবো তিনি বললেন অন্য লোকদের কাছ থেকেও কোরআন পড়া শুনতে আমার ভালো লাগে তখন আমি তাকে সুরা নিসা পড়ে শোনাতে লাগলাম পড়তে পড়তে যখন এই আয়াতে পৌঁছলাম যার অর্থ হলো অর্থাৎ ওই সময় সময়ের অবস্থা কি হবে যখন আমরা প্রত্যেক জাতি বা অন্য উম্মত থেকে তাদের নবীকে সেই উম্মতের সামনে খাড়া করে সেই উম্মতের হিসাব নেব এবং তোমাকেও তোমার উম্মতের সামনে খাড়া করে তাদের হিসাব নেব তখন রসুল্লাহ সাল্লা সাল্লাহ আলাইসাল্লাম বললেন ব্যাস এখন থামো আমি তার দিকে দেখলাম তার দুচোখ ভরে টপ টপ করে অশ্রু ঝরছে নামাজের অনুবর্তিতা ও পাবন্দির প্রতি এত বেশি তাঁর খেয়াল ছিল যে কঠিন অসুখের অবস্থাতেও যখন কিনা আমরা যখন কিনা ঘরে নামাজ পড়ার এবং শুয়ে শুয়ে নামাজ পড়ার অনুমতি খোদাতালার তরফ থেকে রয়েছে তখনও তিনি অপরের সাহায্য নিয়ে মসজিদে নামাজ পড়তে আসতেন একদিন তিনি নামাজে যেতে না পারায় হজরত আবু বকর রাজিয়াল্লা তালা আনহকে নামাজ পড়ার হুকুম দিয়ে পাঠালেন কিন্তু একটু পরেই শরীরটা কিছু ভালো লাগায় তৎক্ষণাৎ দুজন মানুষের কাঁধে ভর করে মসজিদের দিকে রওনা হলেন কিন্তু দুর্বলতা এত বেশি ছিল যে হজরত আয়েশা রাজিল্লা তালা আনহা বলেছেন যাওয়ার সময় তার পা দুটি মাটিতে ছেঁচড়ে যাচ্ছিল সর্বশেষে আমি আহাজত সাল্লাম সত্যবাদী সত্যবাদিতা ও তার বিষয়ে উপদেশ যা তিনি দিয়েছেন তা বলে আমি আমার বক্তব্য শেষ করব সত্যবাদিতার ক্ষেত্রে রসুল করিম সাল্লাহ আলাইসলাম মোকাম বা অবস্থা ও মর্যাদা এত উঁচুতে ছিল যে তার জাতি বা গোত্রই তার নাম রেখেছিলেন সিদ্দিক বা সত্যবাদী তিনি তার জামাতকে সর্বদাই সত্যবাদিতার ওপর কায়েম রাখার জন্য উপদেশ দিতেন নির্দেশ দিতেন এবং তাদেরকে সত্যবাদিতার এত উচ্চস্থানে উন্নীত ও প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালিয়েছিলেন যা সর্বপ্রকারের মিথ্যার লেশ থেকেও পবিত্র ছিল তিনি বলতেন যে সত্যবাদিতাই কর্মের প্রতি আকৃষ্ট করে এবং পুণ্যকর্মের ফলেই মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে এবং সত্যবাদী তার আসল মকাম বা প্রকৃত স্বরূপ হচ্ছে মানুষ সর্বদাই সত্য বলবে যাতে করে সে খোদাতালার কাছে সত্যবাদী বলে গৃহীত হয় একবার রসুলুল্লাহ সাল্লা রসুলুল্লাহ সাল্লা আলাইসাল্লামের কাছে এক ব্যক্তি বন্দী হয়ে এলো সে বহু মুসলমানকে হত্যা করেছিল হজরত ওমর রাজিউল্লাহ তালাহ মনে করেছিলেন যে এই ব্যক্তি মৃত্যুদণ্ডের যোগ্য তিনি বারবার রসুল্লাহ সাল্লাহ দিকে তাকাচ্ছিলেন যেন ইঙ্গিত পাওয়া যা পাওয়া মাত্র লোকটাকে হত্যা করতে পারেন লোকটা যখন উঠে চলে গেল তখন হজরত উমর রাজিল্লা তাল্লাহ আনহ বললেন ইয়ারসুল্লাহ এই লোকটা তো হত্যাযোগ্য ছিল আহাজ রসুল্লাহ সাল্লাম বললে হত্যাযোগ্য ছিল তো তুমি তাকে হত্যা করলে না কেন তিনি বললেন ইয়ারসুল্লাহ আমি যদি একটু চোখ আমি যদি একটু শুধু চক্ষের ইঙ্গিত করতেন আপনি যদি একটু শুধু চোখের ইঙ্গিত করতেন তাহলে আমি ওকে কাতাল করতাম আহজর সালাম বললেন নবী তো ধোকাবাজ হয় না এটা কি হতে পারে যে আমি তার তার মুখের সামনে স্নেহ মমতার কথা বলবো আর চোখে তাকে হত্যা করার ইঙ্গিত দেব ধন্যবাদ জনাব মোহাম্মদ আবদুল্লাহ সাহেব আমরা আপনার কাছ থেকে রসুল ইসলামের জীবনের চলার পথে উনি কত সুন্দর নমুনা আদর্শ রেখে গেছেন সেই ব্যাপারে শুনলাম এবং জানলাম এবং সত্যবাদিতার উপর উনি তো আসলে আলামিন খেতাব পেয়েছিলেন বাল্যকালেই যৌবনেই এবং সিদ্দিক খেতাব পেয়েছেন সত্যবাদিতার জন্য আমরা একটু আমাদের লাইনটা কেটে গিয়েছিল জনাব মৌলানা সুলেমান সুমন সাহেবের সাথে উনি কি এখন লাইনে আছেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম জি মনে হয় ফোনের লাইনটা কেটে গিয়েছিল আপনি কি আপনার ওই আমরা আপনার কাছে শুনেছি যে আল্লাহর উপর যে উনার অবিচল ভরসা এবং আস্থা ছিল রুসুল ইসলামের সেই বিষয়ে শুনলাম এখন আমি কি আপনার কাছে আরেকটা বিষয়ে আসতে পারি নাকি আপনি ওটা একটু আরেকটু শেষ করে নেবেন কথা মাঝখানে আপনার আমি তাওয়াক্কুলের জি ওটা যদি একটু তাড়াতাড়ি শেষ করেন ভরসার বিষয়টা আমি এক মিনিটে শেষ করছি জি প্লিজ জি হ্যাঁ শেষ করছি আপনি লক্ষ্য করবেন যে আমি সর গোহার কথা বলছিলাম সেখানে রসুল আকরম সাল্লাহ ইসলাম যখন চরম বিপদের মাঝে ছিলেন তখন রসুল আকরম সাল্লাহ ইসলাম সোজাই কথা বলেছিলেন লা তাহাজান ইন্নাল্লাহ মাহানা যে তুমি মোটেও দুশ্চিন্তাগ্রস্ত হবে না আমাদের সাথে আল্লাহ তালা আছেন তো আমি প্রথমে বলেছিলাম যে প্রতিটি পদক্ষেপে আল্লাহ তালার প্রতি যে আস্থা এটি রসুল আকরম সাল্লাহ ইসলামের স্পষ্ট হয়েছে দেখুন এরপর যখন আরেকটু তিন দিন পর যখন সেই সরবহা থেকে তিনি রসুল আকরম সাল্লাহাম বের হলেন আর এর মধ্যে সুরাকা বিন মালিক রসুল আকরম সাল্লাহামের পিছু নিল এবং এক পর্যায়ে একেবারে কাছে পৌঁছে গেল সেখানে অলৌকিক ভাবে সুরাকা বিন মালিকের ঘোড়ার পা মাটিতে বালুতে গেঁথে যায় এবং সেখানে তিনি পড়ে যান আবার উঠেন আবার পড়ে যান এভাবে তিনি বুঝতে পারেন যে রসুল আকরম সাল্লাহ ইসলামকে কিছু করা যাবে না এবং আল্লাহ তালার পক্ষ থেকে তিনি বিশেষ সাহায্য প্রাপ্ত আছেন কেননা রসুল আকরম সাল্লাহ ইসলাম এই কথা কিন্তু বলেছিলেন যে আল্লাহ তালা আমাদের সাথে আছেন তো সুরাকা বিন মালিক যখন ফিরে যাচ্ছিলেন নিরাপত্তার বার্তা নিয়ে রসুল আকরম সাল্লাহ ইসলাম লিখে দিয়েছিলেন যে আমার পক্ষ থেকে তুমি নিরাপদ থাকবে তো তখন রসুল আকরম সাল্লাহ ইসলামকে আল্লাহ তালা জানালেন ভবিষ্যতের ঘটনা এবং লক্ষ্য করে দেখুন যে কতটুকু আল্লাহ তালার প্রতি আস্থা এবং ভরসা থাকলে তিনি সুরাকা বিন মালিককে ডাকেন ডেকে বলেন যে হে সুরাকা তোমার সেদিন তোমার কি অবস্থা হবে যেদিন ক্যাসারের অর্থাৎ খুসরু বিন হুরমুজের যে বাদশাহ ইরানের বাদশাহ সেই বাদশাহ যখন তোমার পঙ্গন তোমার হাতে পড়ানো হবে তো সে অবাক হয়ে গেছে যে তিনি বলছেন খসরু বিন হুরমুজ বলে যে হ্যাঁ খসরু বিন হুরমুজের কঙ্গন তোমার হাতে পড়ানো হবে তো কতটুকু ভরসা থাকলে এই কথা বলতে পারে না আর এটি ভবিষ্যতে স্পষ্টভাবে পূর্ণ হয়েছিল আরেকটি কথা বলে আমি এই সাবজেক্ট শেষ করবো এরপর লক্ষ্য করুন রসুল আকরাম সাল্লাহ ইসলাম জাগতিক হিসাবে যারা পাশ্চাত্যে আছেন যারা নাস্তিক্যবাদের দিকে যাচ্ছেন যারা অন্যান্য ধর্মের অধিকারী এবং রসুল আকরম সাল্লাহ ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন আপত্তি করেন তাদের জন্য এই কথা বলছি যে জাগতিক হিসাবে জাগতিক সমীকরণে রসুল আকরম সাল্লাহ ইসলাম হিজরত করার পর যে শক্তি সামর্থ্য ছিলেন কখনোই মদিনার মক্কার লোকদের সাথে যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য বাহ্যিকভাবে ছিল না রসুল আকরম সাল্লাহ ইসলাম তিনশো তেরো জন সৈন্য নিয়ে বদরের যুদ্ধে উপস্থিত হয়েছেন এবং আল্লাহ তালা যেহেতু তাকে জানিয়েছেন যে তুমি এই যুদ্ধে জয়যুক্ত হবে অমুক স্থানে অমুক মারা পড়বে অমুক স্থানে অমুক মারা পড়বে অতএব তুমি বের হয়ে যাও একজন পাগল ছাড়া যদি আল্লাহ তালার সাথে সরাসরি সংযোগ না থাকতো একজন পাগল ছাড়া কেউ তিনশো জন মানে অপরিপক্ক যোদ্ধা কে নিয়ে এক হাজার এক হাজার সুসজ্জিত যোদ্ধার সামনে দাঁড়াতে পারেন কিন্তু রসুল আকরাম সাল্লাহ ইসলাম আল্লাহ তালার প্রতি যে আস্থা এবং ভরসা ছিল যে আল্লাহ তালা যেহেতু আমাকে জানিয়েছেন আল্লাহ তালা যেহেতু আমাকে প্রেরণ করেছেন আমাকে যেহেতু এখন অনুমতি দেওয়া হয়েছে আমাকে যেহেতু এখন যুদ্ধের ময়দানে যেতে বলা হয়েছে তাদেরকে প্রতিহত করতে অতএব এখন আল্লাহ তালা আমাকে সাহায্য করবেন এবং আমার বিজয় হবে এই কথা বলে তিনি তার এই তিনশো তেরো জনকে নিয়ে বদরের প্রান্তরিকে উপস্থিত হন এক হাজার সৈন্য সামনে এটা কোন সাধারণ একটা বিষয় নয় জাগতিক সমীকরণে কেউ এই ঘটনা মিলাতে পারবে না এটা রসুল আকরম সাল্লাহ ইসলামের একান্ত আল্লাহ তালার প্রতি আস্থা এবং ভরসা ছিল এবং কনফিডেন্স ছিল রসুল আকরম সাল্লাহ ইসলামের যে আল্লাহ তালা এক জীবন্ত সত্তা যিনি আমাকে সুসংবাদ দিয়েছেন এবং তার কথা অবশ্যই বাস্তবায়িত হবে এবং তিনি বদরের যুদ্ধে বিজয় লাভ করে এর প্রমাণ দিয়েছেন তো তিনি তার প্রতিটি পদক্ষেপে আল্লাহ তালার প্রতি যে আস্থা এবং ভরসা এই দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছেন ধন্যবাদ জনাব মৌলানা সুলেমান সুমন সাহেব শ্রোতামণ্ডলী আমি এর সাথে মৌলানা সুলেমান সুমন সাহেবের সাথে যোগ করতে চাই উনি তো আহমদিয়া জামিয়া আহমদিয়া বাংলাদেশের একজন শিক্ষকও বটে তো ওনার সামনে আমার এটা ইয়ে না কিন্তু আমি একটু যোগ করে দিতে চাই তাহলে আমাদের মতো সাধারণ মানুষদের বুঝতে একটু সুবিধা হবে বা আমার এটা উপলব্ধি যে আমরা রসুল ইসলামের আল্লাহর প্রতি আস্থা অবিচল এবং ভরসা নিয়ে কথা বলছি কিন্তু দেখেন একটু গভীরভাবে চিন্তা করে এর মাধ্যমে কিন্তু আল্লাহ তালার অস্তিত্বের প্রমাণও পাওয়া যায় যে গুহায় উনি লুকিয়েছিলেন শত্রুরা একটু উকি দিলেই ওনাকে দেখতে পেত কিন্তু দেখতে পায়নি এটা আল্লাহ তালা আল্লাহ তালা করে দিয়েছেন শত্রুরা ওনাকে ধরতে পারেনি কারণ আল্লাহ তালা করে দিয়েছেন আল্লাহ তালার যে অস্তিত্বের প্রমাণ কত যারা নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা যদি একটু সামান্য গভীরভাবে চিন্তা করে তাহলেই কিন্তু অস্তিত্বের প্রমাণগুলো পায় যেটা মনা সাহেব বললেন যে বদরের যুদ্ধে মাত্র তিনশো জন সাহাবি অপরিপক্ক লোক নিয়ে গিয়েছেন আর রীতিমতো ট্রেন্ড সোলজারদের কাছে সেনাপতিদের সামনে যাই হোক শ্রোতমণ্ডলী আমাদের হাতে আরও কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা মনোজ সাহেবের সাথে আলাপ করতে চাই আমি ইনামুর রহমান সাহেবের সাথে লাইনে পাচ্ছি না তো আমি প্রশ্নগুলো মনোজ রহমান সুমন সাহেব আপনার কাছেই করতে যাচ্ছি আমি কি করব আপনি কি হ্যালো জি লাইনে আছেন তো না আচ্ছা সমাজের প্রতিটি স্তরে বিশেষ করে মানে, আপনি দেখেন বর্তমানে রন্ধ্রে রন্ধ্রে আমি একটা গভীর প্রশ্ন করতে যাচ্ছি মৌলানা সাহেব আপনার কাছে এখন যেটা আমাদের সকলের রোগ হ্যাঁ আপনাদের মতো মানে খুব ভালো আদর্শবান লোক ছাড়া আমার মতো সাধারণ লোকদের মধ্যে এটা আছে বা সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমরা এটা দেখতে পাই যে গিবত বা পরচর্চা পরনিন্দার বহুল প্রচলন দেখা যাচ্ছে ইদানিং আমাদের মধ্যে এই যে সামাজিক একটা ক্যান্সার এই যে সামাজিক একটা ব্যাধি এটার নির্মূলে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম অনেক বড় কথা বলেছেন অনেক সুন্দর কথা বলেছেন এবং এটার ব্যাপারে উনি খুব কঠিন ছিলেন এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু তত্ত্ব পেতে চাই আমাদের শ্রোতামণ্ডলীর জন্য যে এই যে ক্যান্সার রোগটা সমাজের মধ্যে বিচরণ করছে যে পরচর্চা এবং পরনিন্দা করা সমালোচনা করা প্লিজ জি ধন্যবাদ আপনাকে এটি একটি মৌলিক বিষয় এবং আমি এর শিক্ষার ব্যাপারেও বলব এবং সে সাথে এর যে দর্শনগত দিক রয়েছে সেটিও আমি বলবো আর আমাদের অভিমত আমরা ব্যক্ত করব রসুল আকরম সাল্লাহ ইসলাম এই বিষয়ে যে কঠোরতা দেখিয়েছেন বা এই বিষয়ে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন বিপদের বিরুদ্ধে এর মূল কারণ ছিল পবিত্র কোরআনে আল্লাহ তালা একটি শিক্ষা অবতীর্ণ করেছেন যেখানে আল্লাহ তালা বলছেন আউজুবুল্লাহ ইয়া আমানু কাসীরাম মিনাজ হে যারা ঈমান এনেছো তোমরা শুধু শুধু সন্দেহ শুধু শুধু ধারণা করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো নিজেদেরকে আত্মরক্ষা করো অর্থাৎ তোমরা দূরে থাকো ইন্না বাযাজ-জান্নি কেননা কখনো কখনো কোনো ধারণা গুনাহে রূপান্তরিত হয়ে যায় গুণা হয়ে থাকে এবং পাপে পাপ পাপ হয়ে থাকে বলা সাজেস্টাসু আর তোমরা গোয়েন্দাগিরি করবে না আরেকজনের ব্যাপারে তোমার মানে কিউরিসিটি প্রকাশ করবে না ওলা ইয়াকসাব এবং একজন মোমেনের উচিত হবে সে যেন গিবত না করে বাজুকম বাজান একে অপরের আর ইউ হেব্য আহাজকম আল্লাহ তালা বলছেন যে তোমাদের কেউ কি পছন্দ করবে আইয়া আকুলা লাহমা আছি হে যে সে তার মৃত ভাইয়ের মাংস খেতে কি সে পছন্দ করবে আল্লাহ তালা বলছেন আইহিব্বু যে তোমাদের কেউ কি তোমার তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে বা তারে তুমি কখনো না অবশ্যই তোমরা সেটাকে অপছন্দ করবে বত্তাকুল্লাহ তাই তোমরা আল্লাহর তাকুয়া আল্লাহর ভীতি অবলম্বন করো ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম আল্লাহ তালা তাওয়াব এবং আল্লাহ তালা রহিম এখানে মূল মৌলিক শিক্ষা আল্লাহ তালা দিয়েছেন যে গিবত করবে না আর আল্লাহ তালা বলছেন যারা গিবত করবে তারা তাদের উদাহরণটা এরকম যেন মৃত ভাইয়ের মাংস শেখাচ্ছে কোরআন হাদিসে রসুল আকরাম সাল্লাহ বলেছেন আল মুসলিম মির আতুল মুসলিমে আর কোন কোন রেওয়ায়তে আল মোমেন মির আতুল মোমেনে আছে যে একজন মুসলমান বা একজন মোমেন আরেকজন মোমেনের আয়না শুরু দর্পণ শুরু একজন মোমেনকে আরেকজন মোমেনকে দেখে চেনা যাবে অতএব কারো সম্পর্কে পরচর্চা করা এটি কোরআন শরীফে একেবারে নিষিদ্ধ এবং স্পষ্ট ভাবে আল্লাহ তালা এটাকে কঠোর ভাবে দমন করেছেন এবং মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে এটা তুলনা করেছেন হাজরত রসুল আকরম সাল্লাহ ইসলাম এর ব্যাপারে রসুল আকরম সাল্লাহ ইসলামের কাছে একজন গিয়ে বললো যে হে আল্লাহ রসুল মাদাত জীবনটা কি রসুল আকরম সাল্লাহাম বললেন যে জিক্র কাফাকা বেমা ইয়াকরাহ তোমার ভাইয়ের এমন কথা বলা যেটা তোমার ভাই যদি শুনতে পায় তাহলে তার কষ্ট পাবে সে ব্যথিত হবে কালা আর আয়তা আছি হে মা কৌলু সে ব্যক্তি বলল যে হে আল্লাহ রসুল আমি যদি এমন কথা বলি সেটা বাস্তবে তার মধ্যে তার চরিত্রের মধ্যে আছে তাহলে সেটাকে কি কি বলা যাবে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন ইন কানাফি হে মা তাকুলো তুমি যা বলছো সেটা যদি তার মধ্যে থাকে ফাকাদি ইখতাফতাহু তাহলেই তো সেটা গিবত ওয়াইন লাম ইয়াকুন ফিহি আর যদি সেই দোষ বা সেই ত্রুটি তার মধ্যে না থাকে মা তাকুলো যে দোষ বা ত্রুটির কথা তুমি বলছো ফাকাদ বাহাত্তা তাহলে তুমি তার প্রতি অপবাদ আরোপ করছো সেটা গিবতের চেয়ে বড় অতএব তুমি মিথ্যা অপবাদ আরোপ করছো আরেকজনের জন্য এটা রসুল আকরম সাল্লাহ আলাইসলাম স্পষ্ট করেছেন গিবত কাকে বলে একজনের মাঝে দোষ ত্রুটি নিয়ে আমরা মানুষ আমাদের মধ্যে দোষ ত্রুটি থাকতে পারে কিন্তু আল্লাহ তালা এত সুন্দর সুশৃঙ্খল একটি শিক্ষা ইসলামের মধ্যে দিয়েছেন যেন পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন একটা এবং যেন শান্তিপূর্ণ একটা সমাজ গড়ে ওঠে এ কারণে এই শিক্ষা দেওয়া হয়েছে যে মানুষের দোষী গুণে মানুষ সবার মধ্যে দোষ থাকবে সবার মধ্যে গুণ থাকবে তোমরা দোষ বলে বেরিয়েও না তাহলে এটা আল্লাহ তালার কাছে সবচেয়ে নিকৃষ্ট আমি একটি আদিস বলি হাজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহাও বর্ণনা করেছেন হাজরত আনাস রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন এই হাদিসটি রসুল আকরম সাল্লাহ মেরাজের রাতে যখন গেলেন এবং তাকে যখন বিভিন্ন দৃশ্য দেখানো হলো সেখানে তিনি কিছু লোকদেরকে দেখতে পেলেন যে তাদের হাতের আঙ্গুলের যে নখ সেগুলো তামার নখ ছিল এবং তারা তাদের সেই নখ দিয়ে নিজেদের বুক এবং মুখ এগুলো আচর আচর কাটছে এবং ছিলে ফেলছে তো জিব্রাইল আল ইসলামকে জিজ্ঞেস করলেন রসুল আকরম সাল্লাহ ইসলাম যে এদের কি অবস্থা এরা কারা জিব্রাহিম তখন জিব্রাহ আলাহ ইসলাম তখন বললেন যে এরা হলো সেই সমস্ত লোক যারা অন্য মানুষের পরচর্চা করে বেড়াতো এবং অন্য মানুষের জীবত করে বেড়াতো অর্থাৎ তারা মানুষের দোষ ত্রুটি অন্যজনের কাছে বলে বেড়াতো অর্থাৎ এটা চরম একটি অপরাধ যে অপরাধের শাস্তি অনেক কঠিন এবং তাদের যে শান্তি ইহজাগতিক শান্তি এবং পরজগতে যে শান্তি এবং আরাম আল্লাহ তালা তাদের কাছ থেকে কেড়ে নেবেন যদি এমন হয় আর এখন দর্শনের বিষয়টা আমি একটু বলছি যে এর মাধ্যমে আল্লাহ তালা এবং ইসলামের যে অনন্য শিক্ষা এটি প্রকাশ পায় কেননা মানুষের মাঝে যে দোষ গুলো আছে এগুলো যদি মানুষ একে অপরেরকে একে অপরের দোষ ত্রুটি বর্ণনা করে তাহলে কোনোভাবে এটা যদি তার সেই ভাইয়ের কাছে পৌঁছে তাহলে তার এবং তার মাঝে শত্রুতা সৃষ্টি হবে আর এই শত্রুতার মাধ্যমে কিন্তু পরবর্তীতে বড় বড় নৈরাজ্য সৃষ্টি হয়ে যেতে পারে অতএব সামাজিক শান্তি প্রতিষ্ঠার জন্য জীবন এবং পরচর্চা থেকে নিজেকে আত্মরক্ষা করা এবং সমাজকে এই বিষয়ে অবগত করা যে এই জিনিসটি মানুষের জন্য কত ক্ষতিকর এই এটি মানুষের কাছে তুলে ধরা উচিত হাজরত মুসলিম মাহমুদ রাজি আলমের একটি কথা বলব তিনি এই বিষয়ে বলেছেন যে হযরত মুসলিম মানে হচ্ছে আমাদের আহমদিয়া আমাদের আমাদের আহমদিয়া জামাতের দ্বিতীয় দ্বিতীয় খলিফা খলিফাতুল মসি সানি আমাদের আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের দর্শন বর্ণনা করতে গিয়ে বলছেন যে কেউ যদি ইবাদতের সময় মনের মাঝে অন্যের জন্য বিদ্বেষ নিয়েও দাঁড়ায় তাহলে তার ইবাদত কবুল হয় না এবং আরেক জায়গায় রসুল আকরম সাল্লাহ ইসলামের এক হাদিস বর্ণনা করে তিনি বলেছেন যে রসুল আকরম সাল্লাহ ইসলাম বলেছেন শত্রুর জন্য যদি তুমি দোয়া করো তার সংশোধন তার উন্নতির জন্য যদি দোয়া করো তাহলে আকাশের ফেরেস ছাড়া তোমার যে চাহিদা তোমার যে দোয়া সেটাকে কবুল করে এই সমস্ত শিক্ষার মধ্যে একটা সেতু বন্ধন আছে একটা অন্তর্লীন সম্পর্ক আছে সেই সম্পর্কটা হলো যে মানুষের যেন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং শান্তি মানুষের মধ্যে যেন বিরাজ করে এবং সমাজ যেন সুন্দর হয় তো ইসলাম ছোট থেকে ছোট বিষয়টাকে তুলে ধরেছে মানুষের ভিতরের মধ্যে যে অবস্থা সৃষ্টি হয় সেটাকে তুলে ধরে একজন মানুষ কেন গিবোধ করে গিবোধ করে এই কারণে যে সে চায় যে তার দৃষ্টিতে যেন অমুক ভাই যেন আরো খাটো হয়ে যায় সে চায় আর অমুক ভাই যদি তার দৃষ্টিতে খাটো হয় তাহলে আমি তার চেয়ে বড় হয়ে যাব অতএব এটা একটা এমন বড় অহংকার আর এমন বড় একটা ইবলিসি কর্মকাণ্ড যেটার মাধ্যমে সে তার নিজস্ব যোগ্যতার যোগ্যতা না দেখিয়ে সে অন্যকে খাটো করার মাধ্যমে নিজে বড় হতে চায় আর এটা আপনি যদি এখন এই যে সংজ্ঞাটা আমি বললাম এটাকে যদি এখন পৃথিবীব্যাপী আপনি ছড়ান এবং এটার গন্ডি যদি বাড়িয়ে দেন রাজনৈতিক পরিমণ্ডলে এবং অন্যান্য দেশীয় পরিমণ্ডলে আপনি দেখবেন যে এটা অনেক বড় একটা বেদি যে অন্যকে খাটো করে আমি বড় হব এটা যদি আমরা দূর করতে পারি তাহলে আমরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো এবং ইসলাম এই মানুষের অভ্যন্তরে হৃদয়ের মাঝে যে সুপ্ত ব্যাধি সেটাকেও ডিফাইন করে এই বিষয়ে শিক্ষা দিয়েছে ধন্যবাদ জনাব মৌলানা সুলেমান সুমন সাহেব শ্রোতা মণ্ডলী আপনারা এতক্ষণ সমালোচনার বিরুদ্ধে স্বয়ং কোরআন শরীফে আল্লাহ তালা কি বলেছেন কত বড় মহা সতর্কবাণী দিয়েছেন যে মরা ভাইয়ের মাংস খাওয়ার সমান এবং রসুল বাকসা ইসলাম কত বড় কঠিন কথা বলেছেন এগুলো আপনারা শুনলেন আমাদের মল জামিয়ার শিক্ষক জনাব মৌলানা সুলেমান সুমন সাহেবের কাছ থেকে সুমন সাহেব আমি আপনার সাথে একটু শেয়ার করি আমার কাছে মনে হয় কি সমালোচনাটা আমাদের সমাজে বিশেষ করে আমি আমার কথা দিয়েই বলি আমার কাছে মনে হয় কি মুড়ি খাইতে যেরকম মজা লাগে চানাচুর বৃষ্টির দিনে এরকম মজা লাগে সমালোচনা করতে কিন্তু এইটা যে কত বড় ব্যাধি আর এটা যে কত বড় একটা ধ্বংসাত্মক জিনিস এটা যদি আমরা বুঝতাম তাহলে মানে আমরা আমাদের বাসায় বা আমাদের পরিবেশে আমাদের সমাজে এটা বন্ধ করে দিতাম সুমন সাহেব আমার কাছে আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাকে আপনার জন্য আছে এটা যদি আপনি আমাদের জন্য একটু উত্তর দেন আমাদের শ্রোতাদের জন্য অনুগ্রহ করে কৃতদাসদের সাথে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম কিরূপ ব্যবহার করতেন দাস প্রথার বিলোপ সাধনে না দাস প্রথার বিলোপ সাধনে রসুল পাক সাল্লামের কি ভূমিকা ছিল যদি একটু সংক্ষেপে বলতেন আমাদের হাতে সময় খুব কম জি আমি সংক্ষেপে বলছি এর আগে আমি আগের আপনি মুড়ি খাওয়ার যে <laughs> আসলে আসলে আসলে পরচর্চার যে আমরা যদি দর্শনটা ভালো করে বুঝি আমাদের সবাই তো আমরা মানুষ আমাদের মধ্যে এ কারণেই আল্লাহ তালা খেলাফত রেখেছেন আল্লাহ তালা ইসলামের যে চিকিৎসা ব্যবস্থা রেখেছেন যেন আমরা সবাই তো রুগী সেই রোগ থেকে যেন আমরা মুক্তি লাভ করতে পারি আল্লাহ তালা দেখেন যে আয়াতটা আমি পাঠ করেছিলাম সেখানে কিন্তু হজরাতের আয়াত সেখানে আল্লাহ তালা শেষে বলেছেন ইন্দাল্লাহ তাওয়াবুরাহিম ধরুন আজকে আমি খুব একটা বাজে কাজ করেছি আপনি বাজে কাজটা দেখেছেন দেখে আপনি আরেকজনের কাছে এই কথা বলছেন যে সোলাইমান সাহেব এই করেছে এমন করেছে এমন করেছে আপনি কি জানেন যে আমি কাজটা করার পরে আমি কতটুকু অনুতপ্ত হয়েছি রাতের বেলায় তাহাজুদের সময় আমি যদি সেটার জন্য কান্নাকাটি করি কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ তালা এই কারণে উল্লেখ করেছেন ইন্দাল্লাহ তওয়াবুর রহিম যে আল্লাহ তালা তওয়াব যে কারো ক্ষমা করে দিতে পারেন যত বড় অপরাধী হোক সে সুৎখর হোক সে যত ব্যবিচারী হোক যাই হোক আল্লাহ তালা বলছেন আমি তওয়াব আমি ক্ষমা করে দিতে পারি অতএব আরেকজনের দোষ নিয়ে তুমি নড়াচড়া করো না তুমি তোমার গুণ প্রকাশ করো অতএব এটা ইসলামী দর্শন যে আল্লাহ তালা যে কাউকে ক্ষমা করে দিতে পারে অর্থাৎ আমি কেন আরেকজনের পিছনে লাগতে যাব সে তাকে যে আল্লাহ তালা ক্ষমা করে দেয় নাই এটা আমাকে কে জানাবে তো এটা একটা দর্শন ছিল আর এখন দাস প্রথার যে কথা বলেছেন সে বিষয়ে আমি বলি যে রসুল আকরম সাল্লাহ ইসলাম এমন এক আদর্শ ছিলেন আমাদের জন্য যে পিতার মতো ছিলেন প্রত্যেকটা মানুষের জন্য রসুল আকরম সাল্লাহ ইসলামের ঘরে এক দাস ছিল রসুল একরম সাল্লাহ ইসলাম তাকে তো যত দাস ছিল হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা পক্ষ থেকে যত দাস তিনি পেয়েছিলেন সবগুলোকে তিনি মুক্ত করে দিয়েছিলেন আর একজন পালক পুত্র ছিল জায়দ আপনারা জানেন তার ব্যাপারে তো তিনি যখন তার ঘরে ছিলেন তার পিতা মাতা তাকে নিতে আসলো খবর পেয়ে কারণ জায়দকে বিক্রি করে দেওয়া হয়েছিল তো যখন পিতা মাতা তার খবর পেল তাকে নিতে আসলো তখন পিতামাতাকে অস্বীকার করলো যে আমি আপনাদের সামনে সাথে যাব না আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কেন কারণ তার বর্ণনা হলো রসুল আকরম সাল্লাম কখনো তার সাথে একটু জোরে কথাও বলেননি তাকে কোনো ধমক দেন নাই বিভিন্ন ঘটনা তিনি বর্ণনা করেছেন যে একবার একটি কাজের জন্য পাঠিয়েছেন তিনি ভুলে গেছেন রসুল আকরম সাল্লাহ তিরস্কার করেন আর একবার এক রসুল আকরম সাল্লাহ ইসলাম শিক্ষা দিয়েছেন যে দাগ প্রথা যে রসুল আকরম সাল্লাম নির্মূল করেছেন সমাজ থেকে এত সুন্দরভাবে কারণ দাস প্রথাটা এমন ভাবে জেকে বসেছিল তৎকালীন সমাজে যে এটাকে হুট করে আপনি চাইলেই একটা অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে পারেন তো তাদের মধ্যে দাস প্রথাটা ছিল একটা অর্থনৈতিক মেরুদণ্ডের মতো প্রত্যেকের কাছে দাস ছিল প্রত্যেকে দাস কেনা বেচা চলতো তো রসুল আকরম সাল্লাহ আসলাম এসে এট এ টাইম সেটাকে ভেঙে দেননি রসুল সাল্লাহ ইসলাম পদে পদে ভেঙেছেন প্রথমে তাদেরকে আল্লাহ তালার প্রতি আহ্বান জানিয়েছেন তাদেরকে ইসলাম শিখিয়েছেন তাদের মধ্যে প্রেরণা সৃষ্টি করেছেন এরপর বলেছেন যে তোমরা দাসদের সাথে তাই আচরণ করো যেটা তোমার আত্মীয় স্বজনে তোমার পরিবারের সাথে করো তাই খাও যেটা দাসকে খাওয়াবে সেটাই দাসকে খাওয়াবে তুমি যে কাপড় পরিধান করো সে একই কাপড় তুমি দাসদেরকে পরিধান করাবে আর এটা আমরা দেখতে পাই যে সাহাবিরা তাদের দাসদেরকে সে একই কাপড় পরাতো এবং দাসদেরকে উপর কোন ধরনের হাত তোলা যাবে না এই বিষয়ে নির্দেশনা প্রদান করেন বললেন যে কেউ যদি কিছু পড়ালেখা শিখিয়ে দেয় বাচ্চাদেরকে সেই দাসকে মুক্ত করে দেওয়া হবে সেই যুদ্ধবন্দীকে মুক্ত করে দেওয়া হবে অর্থাৎ সমস্ত দরজা খুলে রেখেছিলেন মুক্ত করার স্বাধীন করার আর কিন্তু দাসত্ব বরণের কোন পথ রাখেন নাই রসুল আকরম সাল্লাহ এমন কোন শিক্ষা দেন না যে তাকে দাস হয়ে আসতে হবে বরং সমস্ত উইন্ডো তিনি ওপেন করে রেখেছেন যে এটা করলে তুমি দাসমুক্ত করে দিও এটা করলে দাসমুক্ত করে দিও যদি রোজা না রাখতে পারো অমুকটা এই সময়ে এই কাজটা না করতে পারো তাহলে তুমি একটা দাসমুক্ত করে দিবা অতএব এই যে দাস কথাটা ধীরে ধীরে ধীরে ধীরে আপনার রসুল আকরম সাল্লাহ ইসলাম নির্মূল করেছেন আরব আরব সমাজ থেকে এবং এক সময় সম্পূর্ণভাবে এই দাস কথা সেখান থেকে ধন্যবাদ ধন্যবাদ জনাব সাহেব এই মানুষ স্বাধীন হয়েছে সোনার সাহেব একটা সত্যি কথা বলি আজকে অনেস্টলি বলি যখন আপনাকে আমি পাই বা রেডিও প্রোগ্রামের মাধ্যমে আমার মনে হয় অজস্র প্রশ্ন জাগে আর মনে হয় যে কত তাড়াতাড়ি আপনার কাছে সবগুলো শুনবো তো আমার হাতে দুই এক মিনিট সময় আছে আপনি আমার খুব লোভ হচ্ছে আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখার যদি আপনি আমাদের শ্রোতাদের জন্য একটু বলেন দয়া করে অনেকে বলে যে রসুল পাকসা ইসলামের বিরুদ্ধে এই আপত্তি উত্থাপন করে যে হুদায়বিয়ার সন্ধির সময় যে স্বাক্ষরিত চুক্তি তিনি নাকি সেটা ভঙ্গ করেছিলেন নাউজুবিল্লা মিনজালেক এবং একতরফাভাবে মক্কা আক্রমণ করেছিলেন তো মক্কা বিজয়ের ঘটনার আলোকে যদি আপনি আমাকে সামান্য দু মিনিটের মধ্যে একটু উত্তর দেন আমাদের হাতে সময় খুব কম আমি কি আপনার উপর খুব অত্যাচার করে ফেললাম নাকি জানি না আচ্ছা, ধন্যবাদ আপনাকে এটি যারা এটি যারা বলে যে হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করেছিলেন একেবারে একেবারে ডাহা মিথ্যা কথা বলে আর রসুল আকরাম সাল্লাহ ইসলাম কখনো হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করে মক্কা বিজয় লাভ করেনি বরং রসুল আকরাম সাল্লাহ ইসলামের সাথে যে মিত্র দলগুলো ছিল গোত্রগুলো ছিল এবং কাফেরদের সাথে যে মিত্র দল গোত্রগুলো ছিল তাদের মধ্যে চুক্তি ছিল যে এই সময়কার মধ্যে কেউ কার উপর আক্রমণ করবে না এবং কেউ কাউকে হত্যা করবে না শান্তিপূর্ণ ভাবে থাকবে রসুল আকরাম সাল্লাহ ইসলাম এই চুক্তি করেছে এবং যদি এটা ভঙ্গ করে তাহলে তার বিপক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে রসুল আকরম সাল্লাহ ইসলাম উদয়বিয়া সন্ধি করে যখন চলে যান তখন রসুল সাল্লাহ ইসলামের সাথে যে সমস্ত মিত্রপক্ষগুলো ছিল সেই গোত্রের কিছু লোককে হত্যা করে ফেলে মক্কার কাফেরদের মিত্র দলগুলো তখন রসুল তখন এটা ভঙ্গ করেছে মক্কার কাফেররা মক্কার রসুল আকরম সাল্লাহ ইসলামের অস্বীকারীরা মক্কার অধিবাসীরা তারা তারা সর্বপ্রথম উদয়বিয়া সন্ধি ভঙ্গ করে এবং যখন ভঙ্গ করে তখন রসুল আকরম সাল্লাহ ইসলাম যে এই অধিকার সংরক্ষণ করতে হবে আর তখন তিনি দশ হাজার সৈন্যবাহিনী নিয়ে আসেন যে এই অধিকার সংরক্ষণ করতে হবে আর তখন মক্কা বিজয়ের ঘটনা ঘটে রসুল আকরম সাল্লাহ ইসলাম মোটেও হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করেন নাই বরং রসুল আকরম সাল্লাহ ইসলাম হুদাইবিয়ার সন্ধি রক্ষা করতে গিয়েছেন এবং মক্কা বিজয় হয়ে আসছে কি অদ্ভুত কথা আর ওনার বিরুদ্ধে মানে সম্পূর্ণ জিনিসটাই শত্রু ইয়েরা পাল্টে দেয় একেবারে অনেক অসংখ্য ধন্যবাদ জনাব সুলেমান সাহেব আপনি আমাদের ইসলামের জীবনী নিয়ে আলোচনার প্রথম পর্ব থেকে পঞ্চম পর্ব পর্যন্ত আপনি মৌলানা ইনামুর রহমান সিদ্দিকী সাহেব মৌলানা মুনিম হাজারি সাহেব আরও অনেকে আমাদের এখানে আমিরুল হক সাহেব নিজামুল হক সাহেব মোহাম্মদ আবদুল্লাহ সাহেব যারা প্রকৌশলী তহিদুল ইসলাম সাহেব সাইফুল ইসলাম সাহেব আমাদের বাংলা ডেস্কের ইনচার্জ আরও অনেকের নাম আমার আমাদের রিয়াজুর রহমান সাহেব আমাদের সাথে আছেন এই যে আমরা পাঁচ পর্বে আমাদের রুসুল পাকিস্তান ইসলামের জীবনীটা নিয়ে মোটামুটি মহাসমুদ্র এর থেকে সামান্য কিছু দেওয়ার চেষ্টা করেছি মাত্র আমরা আমাদের শ্রোতাবৃন্দকে আমার মনে হয় আমার বিশ্বাস যে নিশ্চয়ই আমাদের শ্রোতাবৃন্দরা এবং আমরা অনেক অনেক মন্তব্য পেয়েছি যে ওনারা খুব উপকৃত হয়েছেন এবং আরও শুনতে চান রসুল বাক্সাম সম্বন্ধে এবং অবাক হয়েছেন যে আহমদিয়া মুসলিম জামাত এইভাবে রসুল পাক সাল্লা সাল্লামের পায়রুবি করে এটা ওরা চিন্তাই করতে পারেনি যে আমরা আপনাদেরকে অমুসলিম অনেকে বলে পাকিস্তান নন মুসলিম ঘোষণা দেয় আর আপনারা রসুল্লা সাল্লামের এরকমভাবে মান্য করেন মানেন আর এত ভালোবাসেন এটা আমরা না শুনলে জানতাম না এরকম মন্তব্য আমরা পেয়েছি শ্রোতামণ্ডলী এই সমস্ত কথা নিঃসন্দেহে আমাদের কোনো ব্যক্তি স্বার্থে নয় ব্যক্তি প্রচারের জন্যে নয় আমরা ছোট্ট একটি কথাই বলি যে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের ইচ্ছা ছিল উনি চাইতেন আল্লাহর প্রতি তোমরা ধাবিত হও আল্লাহর নৈকট্য অর্জন করো আর সেই রসুল সাল্লাহ ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী চোদ্দোশো হিজরি শিরোভাগে হজরত ইমাম মেহেদি আল ইসলামের আগমন হয়েছে যিনি আমাদেরকে আল্লাহর পথ চিনিয়েছেন যিনি রসুল পাক সাল্লাহ সাল্লামকে চিনিয়েছেন যে কিভাবে ওনার দাসত্ব করতে হয় কিভাবে ওনার অনুকরণ করতে হয় এই যে ছোট ছোট ঘটনা যে একবার এক লোক তরবারি নিয়ে মারতে আসলো বলো বলো মোহাম্মদ তোমারকে কে বাঁচাবে যে দৃঢ় কণ্ঠে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন আল্লাহ তার হাত থেকে তরবারি পড়ে গেল শত্রুর হাত থেকে তখন তিনি তরবারি নিয়ে জীব বলেছিলেন যে বলো তোমাকে কে বাঁচাবে বললো হে মোহাম্মদ তুমি বললে হে লোক তুমি এইটাও বলতে পারলে না আমাকে দেখেও শিখল না যে আল্লাহর নামটা বলা দরকার যে আল্লাহ তোমাকে বাঁচিয়েছে আল্লাহ বাঁচাবে তো আমাদের একটাই উদ্দেশ্য এই রেডিও প্রোগ্রাম আমরা ক্যানাডায় বসে করি প্রতি শনিবার রাত দশটায় আপনারা শুনেন এফ এম তরঙ্গ একশো পয়েন্ট সাতে এই জন্য করি যে আল্লাহকে আল্লাহ রসুলকে আল্লাহ রসুল ইসলামের বাণী ইমাম মাহেদুল ইসলামের বাণী সমস্ত পৃথিবীর মানুষের মনে যদি এই শান্তির বাণীটা পৌঁছে দিতে পারি তাহলেই আমাদের এই সামান্য চেষ্টা সার্থক হবে বলে আমি মনে করি দেখেন ইসলাম মানে হচ্ছে শান্তি আমরা প্রতিটা ক্ষেত্রে মানুষ আমাদেরকে বলে যে আমি অবাক হয়ে যাই আমরা আমাদের প্রত্যেকটা কাজ তো শান্তির মাধ্যমে আপনার সাথে যখন দেখায় বলি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত হোক এটা আমাদের আল্লাহ এটা আমাদের রসুল শিখিয়ে গিয়েছেন তা আমরাই শান্তির বার্তা বাহক আমরাই শান্তিকে কেয়ামত পর্যন্ত নিয়ে যাবো রসুল আমরা কত সৌভাগ্যবান সেই রসুল সাল্লামের উম্মত আমরা মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলামের আজকের অনুষ্ঠান আমরা তার প্রতি দূরুৎসুরি পরে পড়ে শেষ করতে যাচ্ছি প্রিয় শ্রোতা মণ্ডলী আমাদের অনুষ্ঠান যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে আমাদেরকে জানাবেন আমরা খুব খুশি হব আমরা এই ছোট ছোট কিছু মানুষ চেষ্টা করি এই শীতের রাতে এসে আপনাদের কিছু ভালো কথা শোনানোর জন্য আপনাদের ভালো লাগলে আমাদেরকে যদি একটু জানান আমরা উৎসাহিত হই শ্রোতামণ্ডলী আমাদের এই অনুষ্ঠান আপনারা শুনতে পান W W W dot voice of Islam Bangla dot কমে দেখতে পাবেন ইন্টারনেটে একশো পয়েন্ট এফ এম একশো পয়েন্ট সাথে শুনতে পাবেন আমাদেরকে ফোন করার number four one six four one zero six five two two one eight five five four one zero six five two two শ্রোতামণ্ডলী আজকের মতো আপনাদের কাছ থেকে দুরুৎ শরীফ পড়ে সেই প্রিয় নবী সাল্লাহ সাল্লামের উপর দুরুদ শরীফ পড়ে শেষ করছি এখানেই বিদায় নিচ্ছি আমি অধম মোহাম্মদ আহমেদ তপু আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদিন ওয়ালা আলী মুহাম্মদিন কামা সাল্লায়াতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারেক আলা محمدین ولا محمدن محمد بارک تعلیٰ ابراہیمہ ولا علی ابراہیم